মুয়াইকিব রদিল্লাহ হতে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম সেই ব্যক্তি সম্পর্কে বলেছেন যে সাজদার স্থান হতে মাটি সমান করে তিনি বলেন যদি তোমার একান্তই করতে হয় তবে একবার